নাবি সাল্লাহ সাল্লামের স্ত্রী আইসা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আমার মাতা পিতাকে কখনো ইসলাম ছাড়া অন্য কোনো দিন পালন করতে দেখিনি এবং এমন কোনো দিন কাটেনি যেদিন সকালে কিংবা সন্ধ্যায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে আসেননি যখন মুসলমানগণ অতিষ্ঠ হয়ে পড়লেন তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন হিজরত করে আবিসিনিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হলেন শেষে বারকুল গিমাদ পৌঁছলে ইবনু দাগিনার সাথে তার সাক্ষাৎ হয় সে ছিল তার গোত্রের নেতা সে বলল হে আবু বকর কোথায় যাচ্ছেন উত্তরে আবু বকর রাজিয়ালতালাহু বললেন আমার সহজাতি আমাকে বের করে দিয়েছে তাই আমি মনে করছি পৃথিবীতে ঘুরে বেড়াবো এবং আমার প্রতিপালকের ইবাদত করব ইবনু দাগিনা বলল হে আবু বকর রদিয়ালতালাহু আপনার মতো ব্যক্তি বের হতে পারে না এবং বের করাও হতে পারে না আপনি তো নিঃস্বদের জন্য উপার্জন করে দেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অক্ষমদের বোঝা নিজে বহন করেন মেহমানের মেহমানদারি করে থাকেন এবং সত্য পথের পথিকদের বিপদ আপদে সাহায্য করেন সুতরাং আমি আপনাকে আশ্রয় দিচ্ছি আপনার যাবতীয় সহযোগিতার ওয়াদা করছি আপনি ফিরে যান এবং নিজ শহরে আপনার রবের ইবাদত করুন আবু বকর রদিল্লাহতালাহু ফিরে এলেন তার সঙ্গে ইবনু দাগিনাও এলো ইবনু দাগিনা বিকেলবেলা কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে গেল এবং তাদেরকে বলল আবু বকরের মতো লোক দেশ হতে বের হতে পারে না এবং তাকে বের করে দেয়া যায় না আপনারা কি এমন ব্যক্তিকে বের করবেন যে নিঃস্বদের জন্য উপার্জন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অক্ষমের বোঝা নিজে বহন করেন মেহমানের মেহমানদারি করেন এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে বিপদ এলে সাহায্য করেন ইবনু দাগিনার আশ্রয়দান কুরাইশগণ মেনে নিলে এবং ইবনু দাগিনাকে বলল তুমি আবু বকরকে বলে দাও তিনি যেন তার রবের ইবাদত তার ঘরে করেন সালাদ সেখানে আদায় করেন ইচ্ছামাফিক কোরআন তেলোয়াত করবেন কিন্তু এর দ্বারা আমাদের যেন কষ্ট না দেন আর এসব ব্যাপারে যেন প্রকাশ্যে না করেন কেননা আমরা আমাদের মেয়েদের ও ছেলেদের ফিতনায় পড়ে যাওয়ার ভয় করি ইবনু দাগিনা এসব কথা আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে বলে দিলেন সে মতে কিছুকাল আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন নিজের ঘরে তার রবের ইবাদত করতে লাগলেন সালাদ প্রকাশ্যে আদায় করতেন না এবং ঘরেই কোরআন তেলোয়াত করতেন এরপর আবু বকরের মনে খেয়াল জাগল তাই তিনি তার ঘরের পাশেই একটি মসজিদ তৈরি করে নিলেন এতে তিনি সালাত আদায় করতেন এবং কোরআন পড়তে লাগলেন এতে তার কাছে মুশ্রিক মহিলা ও যুবকরা ভিড় জমাতে লাগল তারা আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর এ কাজে বিস্ময় বোধ করত এবং তার দিকে তাকিয়ে থাকত আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন একজন ক্রন্দনকারী ব্যক্তি তিনি যখন কোরআন পড়তেন তখন তার অশ্রু সামলিয়ে রাখতে পারতেন না এ ব্যাপারটি মুশ্রিকদের নেতৃস্থানীয় কুরাইশদের ভীত করে তুলল এবং তারা ইবনু দাগিনাকে ডেকে পাঠালো সে এলো তারা তাকে বলল তোমার আশ্রয় প্রদানের কারণে আমরাও আবু বকরকে আশ্রয় দিয়েছিলাম এই শর্তে যে তিনি তার রবের ইবাদত তার ঘরে করবেন কিন্তু সে শর্ত তিনি ভঙ্গ করেছেন এবং নিজ গৃহের পাশে একটি মসজিদ তৈরি করে প্রকাশ্যে সালাত ও তেলাওয়াত শুরু করেছেন আমাদের ভয় হচ্ছে আমাদের মহিলা ও সন্তানরা ফিতনায় পড়ে যাবে কাজেই তুমি তাকে নিষেধ করে দাও তিনি তার রবের ইবাদত তার গৃহের ভিতর সীমাবদ্ধ রাখতে চাইলে তিনি তা করতে পারেন আর যদি তিনি তা অমান্য করে প্রকাশ্যে করতে চান তবে তাকে তোমার আশ্রয় প্রদান ও তার দায়িত্ব দায় দায়িত্ব ফিরিয়ে দিতে বলো আমরা তোমার আশ্রয়দানের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করা অত্যন্ত অপছন্দ করি আবার আবু বকরকেও এভাবে প্রকাশ্যে ইবাদতের জন্য ছেড়ে দিতে পারি না আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন ইবনু দাগিনা এসে আবু বকর রদিল্লাহ তাল্লাহকে বলল আপনি অবশ্যই জানেন যে কি শর্তে আমি আপনার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলাম আপনি হয়তো তাতে সীমিত থাকবেন অন্যথায় আমার জিম্মাদারি আমাকে ফেরত দিবেন আমি কথা মোটেই পছন্দ করি না যে আমার সাথে চুক্তিবদ্ধ এবং আমার আশ্রয়প্রাপ্ত ব্যক্তির প্রতি আমার বিশ্বাসঘাতকতার অপবাদ আরববাসীর নিকট প্রকাশিত হোক আবু বকর আদিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন আমি তোমার আশ্রয় তোমাকে ফিরত ফিরিয়ে দিচ্ছি আমি আমার আল্লাহর আশ্রয়ের উপর সন্তুষ্ট আছি এ সময় নবী সাল্লাহ সাল্লাম মক্কায় ছিলেন নবী সাল্লাহ সাল্লাম মুসলিমদের বললেন আমাকে তোমাদের হিজরতের স্থান স্বপ্নে দেখানো হয়েছে সে স্থানে খেজুর বাগান রয়েছে এবং তা দুইটি পাহাড়ের মাঝে অবস্থিত এরপর যারা হিজরত করতে চাইলেন তারা মদিনার দিকে হিজরত করলেন আর যারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন তাদেরও অধিকাংশ সেখান হতে ফিরে মদিনায় চলে আসলেন আবু বকর আদিল্লাহ তাল্লাহ মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি অপেক্ষা করো আশা করছি আমাকে অনুমতি দেওয়া হবে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার পিতা আপনার জন্য কুরবান আপনিও কি হিজরতের আশা করছেন তিনি বললেন হ্যাঁ তখন আবু বকর রাদিল্লাহ তাল্লাহ্ন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে হিজরত হতে বিরত রাখলেন এবং তার নিকট যে দুইটি উঠছিল এ দুইটি চার মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াতে থাকেন ইবনু শিহাব উরওয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে আয়সা রদিল্লাহ তাল্লাহ্না হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন ইতিমধ্যে একদিন আমরা ঠিক দুপুর বেলায় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর ঘরে উপবিষ্ট ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে আবু বকরকে খবর দিল যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মস্তক আবৃত অবস্থায় আসছেন তাই এমন সময় ছিল যে সময় তিনি পূর্বে কখনো আমাদের এখানে আসেনি আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন তার আসার কথা শুনে বললেন আমার মাতা পিতা তার প্রতি কুরবান আল্লাহর কসম তিনি এ সময় নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণেই আসছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পৌঁছে অনুমতি চাইলেন তাকে অনুমতি দেওয়া হলো প্রবেশ করে নাবি সাল্লাহ সাল্লাম আবু বকরকে বললেন এখানে অন্য যারা আছে তাদের বের করে দাও আবু বকর রদিল্লা তালাহু বললেন হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান এখানে তো আপনারই পরিবার তখন তিনি বললেন আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রদিল্লা তালাহু বললেন হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার জন্য কুরবান আমি আপনার সফর সঙ্গী হতে ইচ্ছুক রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আবু বকর রদিল্লা তালাহু বললেন হে আল্লাহ রসুল আমার মাতা পিতা কুরবান আমার এ দুটি উট হতে আপনি যে কোনো একটি নিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তবে মূল্যের বিনিময়ে আইসা রদিল্লাহ তাল্লাহা বলেন আমরা তাদের জন্য যাবতীয় ব্যবস্থা অতি শীঘ্র সম্পন্ন করলাম এবং একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী গুছিয়ে দিলাম আমার বোন আসমা বিনতে আবু বকর রদিল্লাহ তাল্লাহা তার কোমর বন্ধের কিছু অংশ কেটে সে থলের মুখ বেঁধে দিলেন এ কারণেই তাকে জাতুন নেতাক অর্থাৎ ওয়ালি বলা হতো আইশাহ রদিল্লাহ তাল্লাহা বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন তারা সেখানে তিনটি রাত অবস্থান করলেন আবদুল্লাহ ইবনু আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তাদের পাশেই রাত্রি যাপন করতেন তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তরুণ তিনি শেষ রাত্রে ওখান হতে বেরিয়ে মক্কায় রাত্রি যাপনকারী কুরাইশদের সঙ্গে মিলিত হতেন এবং তাদের দুজনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা মনোযোগ দিয়ে শুনতেন ও স্মরণ রাখতেন যখন আধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের উভয়ের কাছে যেতেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর গোলাম আমির ইবনু জুহাইরা তাদের কাছেই দুধালো বকরির পাল চড়িয়ে বেড়াত রাতের কিছু সময় চলে গেলে সে বকরির পাল নিয়ে তাদের নিকটে যেত এবং তারা দুজন দুধ পান করে আরামে রাত্রি যাপন করতেন তারা বকরির দুধ দহন করে সাথে সাথেই পান করতেন তারপর শেষ রাত্রে আমির ইবনু জুহাইরা বকরিগুলো হাঁকিয়ে নিয়ে যেত এ তিন রাতের প্রতি রাতে সে এমনই করল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকর রদিল্লাহতালাহ্ন বনি আব্দ ইবনু আদি গোত্রের এক ব্যক্তিকে মজুরির বিনিময়ে খিররিত অর্থাৎ পথ প্রদর্শক নিযুক্ত করেছিলেন দক্ষ পথ প্রদর্শককে খিররিত বলা হয় আদি গোত্রের সাথে তার বন্ধুত্ব ছিল সে ছিল কাফির কুরাইশের ধর্মাবলম্বী তারা উভয় তাকে বিশ্বস্ত মনে করে তার নিকট উট দুটি তার হাতে দিয়ে দিল এবং তৃতীয় রাত্রের পর সকালে উট দুটি সাওর গুহার নিকট নিয়ে আসার প্রতিশ্রুতি গ্রহণ করলেন আর সে যথাসময়ে তা পৌঁছে দিল আর আমির ইবনু জুহাইরা ও পথ প্রদর্শক তাদের উভয়ের সঙ্গে চলল প্রদর্শক তাদের নিয়ে উপকূলের পথ ধরে চলতে লাগল আব্দুর রহমান ইবনু মালিক মুদলেজি আমাকে বলেছেন তিনি সুরাকাহ ইবনু মালিকের ভ্রাতুষ্পুত্র তার পিতা তাকে বলেছেন তিনি সুরাকাহ ইবনু জুসুমকে বলতে শুনেছেন যে আমাদের নিকট কুরাইশি কাফিরদের দূত আসলো এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকর রদিল্লাহ তালাহু এ দুজনের যে কোনো একজনকে যে হত্যা করবে অথবা বন্দি করতে পারবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিল আমি আমার কৌম বনি মুদলিজের একটি মজলিসে উপবিষ্ট ছিলাম তখন তাদের নিকট হতে এক ব্যক্তি এসে আমাদের নিকট দাঁড়ালো আমরা বসাই ছিলাম সে বলল হে সুরাকা আমি এইমাত্র উপকূলের পথে কয়েকজন মানুষকে যেতে দেখলাম আমার ধারণা এরা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সহযাত্রীরা হবেন সুরাকাহ বলেন আমি বুঝতে পারলাম যে এরা তারাই হবেন কিন্তু তাকে বললাম এরা তারা নয় বরং তুমি অমুক অমুককে দেখেছ এরা এইমাত্র আমাদের সম্মুখ দিয়ে চলে গেল তারপর আমি কিছুক্ষণ মজলিসে অবস্থান করে চলে এলাম এবং আমার দাসীকে আদেশ করলাম তুমি আমার ঘোড়াটি বের করে নিয়ে যাও এবং অমুক টিলার আড়ালে ঘোড়াটি ধরে দাঁড়িয়ে থাকো আমি আমার বর্শা হাতে নিলাম এবং বাড়ির পেছন দিকে পেছন দিয়ে বেরিয়ে পড়লাম বর্ষাটির এক প্রান্ত হাতে ধরে অপর প্রান্ত মাটি হ্যাঁচড়ানো অবস্থায় আমি টেনে নিয়ে চলছিলাম ওই অবস্থায় বর্ষার মাটি হ্যাঁচড়ানো অংশ দ্বারা মাটির উপর রেখাপাত করতে করতে আমার ঘোড়ার নিকট পৌঁছলাম এবং ঘোড়ায় আরোহণ করে তাকে দ্রুত ছুটালাম সে আমাকে নিয়ে ছুটে চলল আমি প্রায় তাদের নিকট পৌঁছে গেলাম এমন সময় আমার ঘোড়াটি হোঁচট খেয়ে আমাকে নিয়ে পড়ে গেল আমিও তার পিঠ হতে ছিটকে পড়লাম তারপর আমি উঠে দাঁড়ালাম এবং তুনের দিকে হাত বাড়ালাম এবং তা হতে তীরগুলি বের করলাম ও তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে নিলাম যে আমি তাদের কোনো ক্ষতি করতে পারবো কি না তখন তীরগুলি দুর্ভাগ্যবশত এমনভাবে বেরিয়ে এলো যে ভাগ্য নির্ধারণের বেলায় এমন হওয়া পছন্দ করি না আমি আবার ভাগ্য পরীক্ষার ফলাফল অমান্য করে অশ্বারোহণ করে সম্মুখ পানে এগুতে লাগলাম আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এত এত নিকটবর্তী হলাম যে তার তিলোয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম তিনি ফিরে তাকাচ্ছিলেন না কিন্তু আবু বকর আদিল্লাহ তালাহু বারবার তাকিয়ে দেখছিলেন এমন সময় হঠাৎ আমার ঘোড়ার সামনের পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল এবং আমি তার উপর হতে পড়ে গেলাম তখন ঘোড়াটিকে ধমক দিলাম সে দাঁড়াতে ইচ্ছা করল কিন্তু পা দুটি বের করতে পারছিল না শেষে যখন ঘোড়াটি সোজা হয়ে দাঁড়িয়ে উঠল তখন হঠাৎ তার সামনের পা দুটি বের করতে পারছিল না অবশেষে যখন ঘোড়াটি সোজা হয়ে দাঁড়িয়ে উঠল তখন হঠাৎ তার সামনের পা দুটি যেখানে গেড়ে গিয়েছিল সেখান হতে ধোঁয়ার মতো ধুলি আকাশের দিকে উঠতে লাগল তখন আমি তীর দিয়ে ভাগ্য পরীক্ষা করলাম এবারও যা আমার অপছন্দনীয় তাই প্রকাশ পেল তখন উচ্চস্বরে তাদের নিরাপত্তা চাইলাম এতে তারা থেমে গেলেন এবং আমি আমার ঘোড়ায় আরোহণ করে এলাম আমি যখন এমন অবস্থায় বারবার বাধাপ্রাপ্ত বিপদে পড়ছিলাম তখনই আমার অন্তরে এ বিশ্বাস দৃঢ় হয়েছিল যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই মিশনটি অচিরেই প্রভাব বিস্তার করবে তখন আমি তাকে বললাম আপনার কম আপনাকে ধরে দিতে পারলে একশো উট পুরস্কার ঘোষণা করেছে মক্কায় কাফিরগণ তার সম্পর্কে যে ইচ্ছা করেছে তা তাকে জানালাম এবং আমি তাদের কাছে কিছু খাবার ও অন্যান্য সামগ্রী পেশ করলাম তারা তা হতে কিছুই নিলেন না আর আমার কাছে এ কথা ছাড়া কিছুই চাইলেন না যে আমাদের খবরটি গোপন রেখো এরপর আমি আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলাম তখন তিনি আমির ইবনু ফুহাইরাকে আদেশ দিলেন তিনি এক টুকরা চামড়ায় তা লিখে দিলেন তারপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রওনা দিলেন ইবনু শিহাব রহমতুল্লা আলহি বলেন উরুয়া ইবনু জুবাইর রাদিল্লাহ তাল্লাহ্ন আমাকে বলেছেন পথিমধ্যে জুবাইরের সাথে নবী সাল্লাহ সাল্লাম এর সাক্ষাৎ হয় তিনি মুসলমানদের একটি বণিক কাফেলার সাথে সিরিয়া হতে ফিরছিলেন তখন জুবাইর রাজিল্লাহ তাল্লাহ্ন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্নকে সাদা রঙের পোশাক দান করলেন এদিকে মদিনায় মুসল মুসলিমগণ শুনলেন যে নাবী সাল্লাহ সাল্লাম মক্কা হতে মদিনার পথে রওনা হয়েছেন তাই তারা প্রতিদিন সকালে মদিনার হাররাহ পর্যন্ত গিয়ে অপেক্ষা করতে থাকেন দুপুরে রোদ প্রখর হলে তারা ঘরে ফিরে আসতেন একদিন তারা পূর্বাপেক্ষা বেশি সময় প্রতীক্ষা করার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন এমন সময় এক ইয়াহুদি একটি টিলায় আরোহণ করে এদিক ওদিক কি যেন দেখছিল তখন সে নাবি সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে সাদা পোশাক পরা অবস্থায় মরিচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখতে পেল ইয়াহুদি তখন নিজেকে সংবরণ করতে না পেরে উচ্চৈস্বরে চিৎকার করে বলে উঠল হে আরব সম্প্রদায় এই তো সে ভাগ্যবান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছো মুসলিমগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিয়ে মদিনার হার্রার উপকণ্ঠে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মিলিত হলেন তিনি সকলকে নিয়ে ডান দিকে মোড় নিয়ে বানু আমর ইবনু আউফ গোত্রে অবতরণ করলেন এ দিনটি ছিল রবিউল আউয়াল মাসের সোমবার আবু বকর রদিল্লাহ তালাহু দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলতে লাগলেন আর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নীরব রইলেন আনসারদের মধ্য হতে যারা এ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেননি তারা আবু বকর রদিল্লাহ তালাহুকে সালাম করতে লাগলেন তারপর যখন রৌদ্রের উত্তাপ নবী সাল্লাহ সাল্লামের উপর পড়তে লাগলো তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন অগ্রসর হয়ে তার চাদর দিয়ে নবী সাল্লাহ সাল্লামের উপর ছায়া করে দিলেন তখন লোকেরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিনতে পারল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বনু আমর ইবনু আউফ গোত্রে দশ দিনের চেয়ে কিছু বেশি সময় কাটালেন এবং সে মসজিদের ভিত্তি স্থাপন করেন যা তাকোয়ার উপর প্রতিষ্ঠিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এতে সালাত আদায় করেন তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উটনিতে আরোহণ করে রওনা হলেন লোকেরাও তার সঙ্গে চলতে লাগলেন মদিনার মসজিদে নববীর স্থানে পৌঁছে উটনিটি বসে পড়ল সে সময় ওই স্থানে কতিপয় মুসলিম সালাত আদায় করতেন এ জায়গাটি ছিল আসাদ ইবনু জুরারাহ এর আশ্রয়ে পালিত সাহল ও সুহাইল নামক দুজন ইয়াতিম বালকের খেজুর শুকাবার স্থান রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে উটনিটি যখন এ স্থানে বসে পড়ল তখন তিনি বললেন ইনশাআল্লাহ এ স্থানটি হবে আবাসস্থল তারপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বালক দুটিকে ডেকে পাঠালেন এবং মসজিদ তৈরির জন্য তাদের কাছে জায়গাটির মূল্যের বিনিময়ে বিক্রয়ের আলোচনা করলেন তারা বলল হে আল্লাহ রসুল বরং এটি আমরা আপনার জন্য বিনামূল্যে দিচ্ছি কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের কাছ হতে বিনামূল্যে গ্রহণে অসম্মতি জানালেন এবং অবশেষে স্থানটি তাদের হতে খরিদ করে নিলেন তারপর সেই স্থানে তিনি মসজিদ তৈরি করলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণকালে সাহাবা কেরামের সঙ্গে ইট বহন করছিলেন এবং ইট বহনের সময় তিনি আবৃত্তি করছিলেন এ বোঝা খায়বারের বোঝা বহন নয় ইয়ারব এ বোঝা অত্যন্ত পুণ্যময় ও অতি পবিত্র তিনি আরও বলছিলেন হে আল্লাহ পরকালের প্রতিদানই প্রকৃত প্রতিদান সুতরাং আনসার ও মুহাজিরদের প্রতি অনুগ্রহ করুন এক মুসলিম কবির কবিতা আবৃত্তি করেন যার নাম আমাকে বলা হয়নি ইবনু শিহাব রহমতুল্লা আলহি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এছাড়া অপর কোনো পূর্ণ কবিতা পাঠ করেছেন বলে কোনো কথা আমার কাছে পৌঁছেনি